আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান এবং গানিমতের মাল আত্মসাত প্রসঙ্গে আলোচনা করেন আর তিনি তা মারাত্মক অপরাধ এবং তার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেন তিনি বলেন আমি তোমাদের কাউকে যেন এ অবস্থায় কেয়ামতের দিন না পাই যে তার কাঁধে বকরি বই বেড়াচ্ছে আর তা ভ্যা ভ্যা করে চিৎকার দিচ্ছে অথবা তার কাঁধে রয়েছে ঘোড়া আর তা হিহি করে আওয়াজ দিচ্ছে ওই ব্যক্তি আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমি বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমি তো দুনিয়ায় তোমার নিকট পৌঁছে দিয়েছি অথবা কেউ তার কাঁধে বই বেড়াবে উঠ যা চিৎকার করছে সে আমাকে বলবে হে আল্লাহ রসুল একটু সাহায্য করুন আমি বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি অথবা কেউ তার কাঁধে বই বেড়াবে ধন দৌলত এবং আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমি বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে কাপড়ের টুকরাসমূহ যা দুলতে থাকবে সে আমাকে বলবে হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন আমি বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি